ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি আমিন ইয়া রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আমি এমামে জামান আলাইসাল্লামের জোহরের নিশানি বা সংকেত আপনাদেরকে শোনাচ্ছিলাম যে সমস্ত সংকেত সম্পর্কে নবী করিম সাল্লাম আহলবায়দ বলেছেন যখন তোমাদের সামনে এগুলো ঘটবে বা তোমরা নিজের চোখে এগুলো দেখবে বা তোমাদের সামনে যখন এগুলো হবে তো তোমরা ভেবে নিও এবার কায়েমের ক্যামের সময় এসে গেছে অর্থাৎ ইমামে মেহদি আলাহ ইসলামের শহরের সময় নিকটে এসে গেছে আর নবী বলেছেন আমার ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ তোমরা নিজের চোখে এই দশটি নিশানি না দেখে নিচ্ছ আর সেই দশটি নিশানির মধ্যে একটি অনিবার্য নিশানি যেটা সমস্ত মুসলিম সম্প্রদায়ের ধার্মিক গ্রহান্তে বা রবায়ত বা হাদিসের বইতে ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে সেটা হচ্ছে এমামে জামান আলাহ ইসলামের আগমন বা ওনার রিঅ্যাপিয়ারেন্স যতক্ষণ উনি প্রকাশ না করছেন হজরত এমামে জামান আলাহ ইসলাম এমা মেহিদি আলাহ ইসলাম দুনিয়ায় না আসছেন ততক্ষণ কিন্তু কেয়ামত আসবে না তাই কেয়ামত আসার আগে ওনার রাজিত্বকে পাওয়ার জন্যে বা ইমামে জামান আলাইসালামের সম্মুখীন হওয়ার জন্যে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে আর এর পরিপ্রেক্ষে আমাদেরকে যে প্রিপারেশান মানে প্রস্তুতি যেভাবে নিজেকে গড়ে তুলতে হবে বা তৈরি করতে হবে তার জন্য সজাগ হতে হবে কারণ ইমামে জামান আলাইসালামের আসার পরে কিন্তু আমরা ওই সুযোগ পাব না যে সুযোগটা এখন আমাদেরকে দেওয়া হয়েছে কেননা ইমামে জামানা আসবেন তো আমাদের কাছে পরিষ্কার প্রশ্ন করবেন যে তোমরা এতদিন আল্লাহর বান্দা হয়ে কোরআনের মান্যকারী হয়ে নবীর উম্মাতি হয়ে কেন আল্লাহর কথা শুনে শুনছিলে না কেন আল্লাহর কথা মেনে চলছিলে না কেন নবীর হাদিসের ওপরে আমাল করছে না করছিলে না আমরা কি উত্তর দেব না মাওলা আপনার অপেক্ষায় ছিলাম আপনি এসে বলবেন তাই আমাল করব তখন কিন্তু এই সমস্ত কথা কেউ শুনবে না তাই এই যুগের জন্য আমাদেরকে বিশেষ করে সতর্কতা বর্তানোর জন্য বলা হয়েছে যে এখনও তোমরা জাগো আর যুগের অন্যায় ও পাপীদের সহকারী হয় না বরং চেষ্টা করো কিভাবে একটা সুন্দর ইসলামিক সমাজ বা পরিবেশ গড়ে তুলতে পারবে বা ইমামে জামান ইসলাম যখন আসবেন আর উনি এই দুনিয়ায় একটি সুন্দর শান্তির পরিবেশ গড়ে তুলতে চান তো তার জন্য আমরা কি ভূমিকা আদায় করছি সেটাকে উনি দেখতে চান ইমামে জামান আলাহ ইসলামের জোহরের অপেক্ষা বড় সহাবের কাজ নিঃসন্দেহে তবে অপেক্ষার মানে এই না যে চুপচাপ বসে থাকতে হবে আমরা যখন কারোর আগমনের অপেক্ষা করি প্র্যাকটিক্যাল দুনিয়ায় দেখুন কোথাও যখন কোনো বড় মন্ত্রী আসেন কোনো পার্টির নেতা আসেন যখন কেউ বিশেষ ব্যক্তি আসেন তো তার আসার আগে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করে যে এলাকায় যে স্থানে উনি আসেন তার পছন্দ মতো একটা পরিবেশ তৈরি করা হয় আমরা যে এমামের অপেক্ষা করছি উনি আসবেন তো ওনার জন্যে আমরা ওনার পছন্দ মতো কি পরিবেশ তৈরি করছি কিভাবে নিজের সমাজকে আমরা ওনার সাথী হওয়ার জন্যে বা কিভাবে কি করলে ওনার সহযোগী হতে পারবেন তার জন্য আমরা কি প্রস্তুতি করছি বলুন কিছু আছে কি উত্তর দেব আমরা তাই এই কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনুন যখন যুগের পরিস্থিতি এইভাবে দেখা দেবে এর পরিপ্রেক্ষে আমাদের নিজেকে মজবুত হতে হবে স্ট্রং হতে হবে আর অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলে কাল আমরা ইমামের সাথে হতে পারবো আজ যদি আমরা অন্যায় অবিচারের সহযোগী হই বা অন্যায় অবিচার হতে দেখে চুপ থাকি তো কালকে হয়তো ইমাম আসবে তখন আরও হয়তো পালানোর চেষ্টা করব। সে সময় কিন্তু পালানোর কোনো পথ পাওয়া যাবে না কিন্তু যারা জ্ঞানী যারা শিক্ষিত যারা বুদ্ধিজীবী তারা একবার বোঝার চেষ্টা করবে না মৌলানা সাহেব যখন এত পরিশ্রম করছেন কষ্ট করে এত ইসলামিক ইনফরমেশন কালেক্ট করে আমাদেরকে বলছেন তো আমাদেরকে এগুলো শুনে বুঝে এর উপরে আমাল করার চেষ্টা করা উচিত আর এটাই অনুরোধ করছি যত যখন এত বিভিন্ন বই থেকে এই সমস্ত জিনিস সংকলন করে এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরছি তার মানে কি এগুলো শোনার পরে একটু সজাগ হন একটু নিজেকে জাগ্রত করুন নিজের পরিবেশ নিজের পরিবারকে আপনাদেরকে বলুন যে আর কতদিন এইভাবে অজ্ঞানের আলোর মধ্যে থাকবে বা অন্ধকারে থাকবে আর কতদিন এইভাবে ভুলের মধ্যে পড়ে থাকবে আর কতদিন এইভাবে মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করতে থাকবে বা মুসলমান হয়ে ওই কাজগুলো করবে না যেগুলো ইসলাম করতে বলছে বা এক মুসলমানের কর্তব্য বা দায়িত্ব আর কতদিন দায়িত্বহীন হয়ে থাকবেন নিজের দায়িত্বকে বুঝুন বহন করুন তার উপরে আমাল করুন যদি কালো পরকালে নেজাত চান মরতে সবাইকে হবে আজ আছি হয়তো আমরা কালকে থাকব না যেতে সবাইকে হবে মিনা খালাক নাকুম ফিনা নুঈদকুম ও মিনা তারা তান ওখরা এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জন্ম দেওয়া হয়েছে আবার ফিরে দেওয়া হবে আবার তোলা হবে তো তার মানে কি হিসেব কিতাব হবে তো সেই হিসেব কিতাব যদি আমরা সহজ হতে দেখতে চাই আসান হতে দেখতে চাই নিজের সঙ্গে ন্যায় হতে দেখতে চাই তো এখনও জাগুন আর ওই কাজ করুন যে কাজ করলে কাল আল্লাহ শান্তি দান করবে আর এখনও যদি আমরা না জাগি ভুল পথকে না ছাড়ি ভুল পরিবেশ থেকে যদি বাইরে না আসি এখনও যদি অন্যায়কে না ছাড়তে পারি তো আমাদের এহকাল ও পরকাল বড় কঠিন হবে আমাদের নেজাতের রাস্তা হয়তো বন্ধ হয়ে যাবে তাই আল্লাহ সুযোগ যখন দিয়েছে তো এই সুযোগকে হারাবেন না আসুন দেখি কি আমাদের বা ইমামে জামান আল ইসলামের জোহরের নিশানিতে আগে কি বলা হচ্ছে এখানে জোহরের নিশানিতে আগে বলা হচ্ছে খুল্লাম খুল্লাহ গুনাহ খুল্লাম খুল্লা কিয়া যায়গা মানে শেষ যুগে এমামে জোহরের আগে প্রকাশ্যভাবে গুণা হবে মানে মানুষ আগে লুকিয়ে গুণা করত। গুণা করতে ভয় করত যে লোক দেখলে কি বলবে লজ্জিত হতো কিন্তু এখন মানুষ এত নির্ভয় হয়ে গেছে মন থেকে আল্লাহর ভয় চলে গেছে এখন প্রকাশ্যে পাপ করছে খুল্লা খুলে পাপ করছে আজ মুসলিম সমাজে কোন অনুষ্ঠান হচ্ছে বিয়ে হোক আর হালখাতা হোক দোকানে কিছু হোক সেখানে গান বাজনা হচ্ছে না বলুন আমি ভুল বলছি সেখানে গান প্রকাশ্যভাবে মানে লাউড স্পিকারে মাইকে গান শোনানো হচ্ছে আর মৌলবী মাওলানারা ওই পরিবেশে তারা বিয়ে পড়াতে যাচ্ছে সেখান থেকে পয়সা নিচ্ছে কিন্তু একবার বলছে না যে কোরআনে গান মানা করা হয়েছে নবী এই গানকে মানা করেছে আলগেনা আসাদ্দুম মেনা জেনা গান শোনা জেনা করার চেয়ে তো বড় পাপ কেউ একবার বলছে না শ্বাস সেই নিজের অধিকার বা হক নিয়ে চুপচাপ চলে যাচ্ছে আর কবে আমরা জাগবো আর কবে নিজের পরিবেশ বা নিজের সমাজকে ভালো করার চেষ্টা করব। এটা তো শুধু উদাহরণ বললাম এই ধরনের বহু পাপ প্রকাশ্যে আমাদের সমাজে হচ্ছে যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে বেপর্দা নারীদেরকে যেভাবে আদবের সঙ্গে পর্দার সঙ্গে থাকার উচিত আমি সবাইকে বোরকা পরতে বলছি না শাড়ি পরুক সালোয়ার কামিজ পড়ুক তবে তার সঙ্গে অন্যা বা চাদর বেভাবে একটা ভদ্র মহিলাকে এক শিক্ষিত মহিলাকে এক আদবি বা ইসলামিক পরিবেশে এক মুসলমান নারীকে যেভাবে আদবের সঙ্গে থাকতে পারে কমস কম ততটা তো ধারণ করুন আজ আমাদের সমাজ এত জঘন্য হয়ে গেছে এত নিম্ন স্থানে পৌঁছে গেছে যে যদি কেউ বোরকা পরে কেউ যদি পর্দা করে তো তাকে টিটকিরি করা হচ্ছে বিদ্রুপ কথা বলা হচ্ছে তাই বলা হয়েছে এমামে জামান ইসলামের জোহরের আগে গুনাহ প্রকাশ্যভাবে হবে মানে কোনো ভয় লজ্জা থাকবে না আমরা যখন ছোট ছিলাম দেখছি শুনেছি মানুষ সিনেমা দেখতে যেতে ভয় পেত যে সমাজের অন্য বুজুর্গরা শুনলে কি বলবেন আজ মোবাইলে তার পুরো পিকচার হল মোবাইলে এসে গেছে সে রাত্রে লেহাব মুড়ি দিয়ে কাতা মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে তার মধ্যে সব কিছু দেখছে মানে যদি সহজ ভাষায় বলি আগে পিকচার হলে যেতে হতো এখন পিকচার হল তার পকেটে এসে গেছে আর সেখানে সে কি দেখছে হয়তো অনেক কিছু প্রকাশ্যভাবে বললে ভুল বুঝবে মানুষ মনে রাখবেন ইত্তা আসি আল্লাহ ফিল খালোয়াত ফাইনাল হা কেমা হুয়া শাহিদ গোপনে গুণা করা থেকে বিরত থাকো কেননা যে বিচার করবে তোমার বিচারক কিন্তু তোমাকে দেখছে আন্তাফি ইল্লাহ ফান্দুর মাদা তারা তুমি তোমার আল্লাহর প্রতিপালকের দৃষ্টির সামনে তার নজর তোমাকে দেখছে এবারে ভেবে দেখো তোমাকে কিভাবে সুবোধ হয়ে চলা উচিত বা কিভাবে কাজ করা উচিত আজ যদি কোনো ক্যামেরার সামনে আমাকে বসিয়ে দেওয়া হয় কি আপনাকে দাঁড় করে দেওয়া হয় কি কোথাও যদি সিসি ক্যামেরা লাগানো থাকে তো সেখানে মানুষ সংযত হয়ে থাকে এমন কোনো কাজ করে না যে কাজ ক্যামেরায় ক্যাপচার হয়ে যাবে আর তার জন্য পরে তাকে সাজা পেতে হবে কি তাকে লোক নিন্দা করবে বা মন্দ বলবে তো মানুষ মানুষের এত ভয় করছে কিন্তু যে প্রতিপালক যার ক্যামেরা সবসময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় অন হয়ে রয়েছে রয়েছে প্রতি শ্বাস নিঃশ্বাস রেকর্ড হচ্ছে ক্রামাল কাতেবিন আমাদের চব্বিশ ঘন্টা রিপোর্ট তৈরি করছে কালকে যখন এই আমাল নামা আমাদেরকে দেওয়া হবে তো আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা আমাল নামা ফিরিয়ে দেবে এ আমার আমাল নামা নয় আমি এ পাপগুলো করেনি তখন তাদেরকে ভিডিওর মতো দেখানো হবে ফিল্ম তৈরি করে দেখানো হবে দেখো যেগুলো অমান্য করছে এই দেখো কে যাচ্ছে এই রাতের অন্ধকারে এই ভুল পথে কে যাচ্ছে অমুকের বাড়িতে কে গিয়েছিল এই অন্ধকারে গান বাজনা এগুলো কে শুনছিল কে দেখছিল এই ভুল এই হারাম কাজ রাতের অন্ধকারে কে করছিল বা অন্যদের নজরকে ফাঁকিয়ে এইভাবে অন্যের মাল কে খাচ্ছিল কে চুরি করছিল সব কিন্তু ফিল্ম তৈরি হচ্ছে সব রেকর্ড হচ্ছে চুল পরিমাণে সেখানে অস্বীকার যাওয়ার কোনো পথ থাকবে না তাই এখনও নিজেকে বুঝতে হবে নিজের নফসকে নফসে লওয়ামাকে মজবুত করতে হবে নফসে আম্মারা মানুষকে সবসময় ভুল পথের দিকে আমন্ত্রণ জানায় আর নফসে লওয়ামা মানুষকে ভুল পথ থেকে মানা করে বাধা দেয় তো মানুষ যদি নিজের নফসুল আউ্বামাকে মজবুত করতে পারে সে সজাগ হয়ে যায় সৎপথের প্রতীক হয়ে যায় আর নিজের নফসে আম্মারাকে যে মজবুত করে হারাম খায় নাজিজ খায় সবসময় পাপ করতে থাকে তার নফসে আম্মারা মজবুত হয়ে যায় শয়তান জিতে যায় তখন সে পাপের পরে পাপ করতে থাকে আর পাপ তখন আর পাপ মনে হয় না আর মনে রাখবেন এটাই বাস্তব যারা পাপের অভ্যাসী হয়ে গেছে তারা কিন্তু পাপকে পাপ মনে করে আর করে না তাদের জীবনে সেটা সাধারণ হয়ে গেছে প্রতিদিনের কাজ মনে করে তারা করছে হারাম খাচ্ছে হারাম দেখছে হারাম শুনছে হারাম কাজ করছে কিচ্ছু মনে হচ্ছে না একবার তাদের অন্তরে আসছেও না জাগছেও না জাগেও না যে আমরা হারাম কাজ করছি কেননা সেটা অভ্যেস হয়ে গেছে আর এটাই হচ্ছে এই দুনিয়ায় তার পাপের সাজা যে আল্লাহ তাকে তার পাপের মধ্যে ফেলে দেবে সে তবা করার সুযোগ পাবে না তার মানে কি সে নরকের জন্যে সিধা রাস্তা তৈরি করে নিচ্ছে পরকাল আছে হিসাব হবে আর এটা সমস্ত ধর্মের বিশ্বাস আমরা এই দুনিয়ায় বৃথা সৃষ্টি হয়নি মা খালাক আল্লাহ শায়ান আবাসা আল্লাহ কোনো জিনিস এই দুনিয়ায় বৃথা সৃষ্টি করেনি বৃথা বা বেকার যদি সৃষ্টি না হয়ে থাকি তার মানে কি কোরআন আমাদেরকে বলছে তোমাদের হিসাব হবে তো হবে ন্যায় পাপ পূর্ণে যদি হিসাব না হয় তো এই দুনিয়ার জীবন বিনা অর্থের হয়ে যাবে পাপেরা পাপীরা যদি পাপের সাজা না পায় আর নেকুকাররা যদি নেকির ফল না পায় এই দুনিয়া যারা ভালো কাজ করছে তাদেরকে যদি সুনাম না হয় আর যে মন্দ কাজ করছে খারাপ কাজ করছে তাদের যদি বদনামি না হয় বা তাদেরকে যদি নিন্দা না করা হয় তো নেকির আর বদির কোনো অর্থ রয়ে যাবে বলুন বদি করতে আর কেউ ভয় পাবে বা নেকি করার কেউ ইচ্ছুক ইচ্ছুক হবে বা ইচ্ছা করবে সে জানে আমি নেকি করলেও কোনো ভালো ফল পাবো না নেকি করলেও কেউ আমার সুনাম গাবে না বা আমার প্রশংসা করবে না আর আমি চুরি করলে বদমাইশি করলে হারাম করলে জেনা করলে গান শুনলে যত হারাম করি আমাকে কেউ কিছু বলবে না আমাকে সেই সম্মানের নজরে দেখবে আমাকে যত্ন আহ্বান করবে আদর করবে তো তখন সে গান থেকে কি দূরে থাকবে পাপ থেকে কি দূরে থাকবে হারাম থেকে কি দূরে থাকবে না কেননা এখানে হালাল হারাম বা ভালো মন্দের কোনো আর সম্মান নেই বা বিচার নেই তো যেখানে ভালো মন্দের বিচার নেই সেখানে কর্ম অর্থহীন হয়ে যায় তো মনে রাখবেন আল্লাহর দরবারে কিন্তু এটা হবে না আল্লাহ মা খালাক আল্লাহ সৈয়ান আবাসা আল্লাহ কোনো মা খালাক আল্লাহ সৈয়ান আবাসা আল্লাহ কোনো জিনিসকে বিতা সৃষ্টি করেনি আর নেকির ফামাইয়া আমাল মিসকাল আদার রাতিন খায়রাইয়ারা ওমাইয়া আমাল মিসকাল আদার রাতিন সার্রাইয়ারা চুল পরিমাণে যে ভালো কাজ করবে তারও সে ভালো ফল দেখবে আর ওই পরিমাণে যদি কেউ খারাপ কাজ করে তারও খারাপ ফল তার খারাপ নাতিজা বা সাজা সে পাবে আর এটা অনিবার্য এতে কোনো চুল পরিমাণে পরিবর্তন নেই বাদ আহদি আম হোগি মানে মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাবে কথা দিয়ে ভুলে যাবে অঙ্গীকারকে ভঙ্গ করবে বা কিছু করার জন্য বলবে এটা করবে না আর এখন এটা খুব হচ্ছে অর্থ কো তজারত মে শরিক কিয়া জায়গা এক জমানায় ছিল আরব দেশে বা সমস্ত ইসলামিক জগতে নারীরা নিজের ঘরের পরিবেশে আদবের সঙ্গে থাকতো প্রয়োজনে যদি বাইরে যেত খুব শুভ বা ইসলামিক আদবের সঙ্গে কিন্তু বলা হচ্ছে এক যুগ আসবে পুরুষরা বাড়িতে থাকবে আর নারীরা ব্যবসা করবে এর আগে এলামাতে আসছে পুরুষরা নিজের স্ত্রী বা নারীর আয় খাবে আর এগুলোই এখন দেখা যাচ্ছে পুরুষরা কাপুরুষ হয়ে বাড়িতে বসে আছে আর নারীরা সমস্ত জায়গায় যে কাজ করছে আমি কাজের জন্য মানা করছি না তারা যদি ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে বজায় রেখে কাজ করতে পারে করুক হারাম না গুণা না পাপ না আমি এ কথা বলছি না কিন্তু যেটা বাস্তব ঘটবে সেটা ইতিহাস বলছে হাদিস বলছে কালাম বলছে যে মেয়েরা ব্যবসা করবে তেজারাত করবে ব্যবসা করা মেয়েদের কাজ না এগুলো পুরুষদের কাজ পুরনো যুগ থেকে দেখুন সবসময় ব্যবসা বাণিজ্য বাইরের কাজ পুরুষদেরকে দেওয়া হয়েছে ঘরের কাজ নারীদেরকে কেননা তারা কমজোর হয় আর বাইরের কাজ কঠিন শক্ত দুনিয়ার সম্মুখীন হওয়া বড় কঠিন কিন্তু আজ নারীরা পুরুষদের কাজ নিয়ে নিয়েছে আর পুরুষরা নারীদের কাজ নিয়ে নিয়েছে কতটা এক্সচেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে এবার ভেবে দেখুন তাই এখানে বলা হচ্ছে অর্থ তেজারত মে শরিক কিয়া জায়গা ইয়া মানে শরিক হয়ে তেজারত করবেন আর নইলে তারা সরাসরি তেজারত করবেন আর এটাই বাস্তব এখন মনে করেন যদি পার্টনার নারী হয় তো তার সঙ্গে ব্যবসা আরও ভালো হচ্ছে যেটা দুনিয়ার নীতি রীতি হয়ে গেছে যে সমস্ত সংস্থায় আপনারা দেখুন হাট বাজার দোকান অফিস আদালত যেখানে যাবেন নারীর সম্মুখীন হতে হচ্ছে নেশা অহম কেবলাত হোম সে যুগে বলা হয়েছে মানুষের কেবলা হবে নারীরা মানে কেবলা মানে যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি তো যেদিকে সামনা তো যেখানে যাবে তার সামনে নারীরা দেখা দেবে নারীরা থাকবে আগমনে বলুন স্বাগত করতে বলুন অফিস আদালত যেখানে যাচ্ছেন দেখুন সব জায়গায় আপনি নারীদেরকে আগে পাবেন তো এগুলো মিথ্যা নয় এগুলো সঠিক খবর দেওয়া হয়েছে লাইয়াব কামিনাল কোরআন ইল্লাল আলফাজ আবিল হরুফ কোরআনে শুধু হরুফ বা আলফাজ রয়ে যাবে অর্থহীন হয়ে যাবে তার উপরে আমাল করবে না লাইয়াব কামিনাল দিন ইল্লা রাসমা দিন শুধু একটা পার্বণের মতো হয়ে যাবে বিশেষ বিশেষ সময়ে লোক দিনের কথা মনে করবে তাছাড়া সারা বছর আর তাদেরকে তখন দিন মনে থাকবে না দিনের কথা মনে পড়বে না পর্ব পার্বণের সময় তার তখন দিন স্মরণে আসবে ও নেশা হোম কেবলা তহম নারীরা এদের কেবলা হয়ে যাবে মানে সব সময় নারীদের সম্মুখীন হতে হবে জলিল তরিন শখস কম কা সরদার হোগা মনে রাখবেন কত সত্য কথা বলে গেছেন নবী ও নবীর আহলে বাইত যারা তুচ্ছ সমাজের সবচেয়ে নিচ্চ তপকার লোকেরা সর্দার হবে শেষ যুগে আর এখন প্র্যাকটিক্যাল দুনিয়া যখন আমরা দেখছি তো যারা শিক্ষিত শরীফ সুবোধ ভালো জ্ঞানী চরিত্রবান তারা পিছনে আর যারা চরিত্রহীন যারা অসামাজিক অশিক্ষিত মানে বেধর্মী লোকেরা বেশিরভাগ সব পরিচালনা করছে তাই সে গ্রাম্য কমিটি বলুন কোনো সংস্থা বলুন বড় অফিস আদালত যা কিছু যেখানে যাবেন আমি খুব প্র্যাকটিক্যাল ব্যক্তি প্র্যাকটিক্যাল কথা বলি একেবারে না এও না ভালো লোক আছে তবে তাদের সংখ্যা খুব কম নার সমান কিন্তু বেশিরভাগ যত অফিস আদালত চালাচ্ছে সংস্থা চালাচ্ছে বা গ্রাম্য কমিটি বা সংগঠনকে যারা পরিচালনা করছে এদের মধ্যে বেশিরভাগ সব বেদিন যারা দিনের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখে না শুধু দুনিয়ার স্বার্থ লোভে নিজেকে বড় করে দেখানোর জন্যে তারা ওই সমস্ত প্রভাবশালী স্থানকে আপন করে রেখেছে তাই এখানে হাদিস বলা হয়েছে জলিল তারিন শেখ কম কা সর্দার হোগা মানে তুচ্ছ মানুষ কমের সর্দার হবে তখন গানে ওয়ালিকো গানে ওয়ালিও কা জোর হোগা মানে শেষ যুগে যারা গান বাজনা করবে এদেরকে বেশি পছন্দ করা হবে এদের জোর হবে আর এখন দুনিয়ায় দেখুন মানুষ কিভাবে গান বাজনায় মাতাল হয়ে আছে কজন আছেন আপনারা আমি জিজ্ঞাসা করছি আপনারা প্রতিদিন দু পাঁচ মিনিট দশ মিনিট কোরআন তেলাবাদ শুনে সেটাকে বুঝে তার উপরে আমাল করার চেষ্টা করেন এমন কতজন শতকরে দুজন চারজনও পাবেন না আর সারাদিন গান শোনার লোক কতজন পাবেন গান বাজনা কতজন শুনছে এইট্টি পার্সেন্ট লোকেরা বিশ পার্সেন্ট যাদের মনে একটু আল্লাহর ভয় আছে তারা হয়তো শুনছে না তো কাদের সংখ্যা বেশি গান গানেওয়ালো কি জোর মানে তাদের বেশি শোনা হবে তাদের বেশি গুরুত্ব দেওয়া হবে এগুলো কিন্তু আমি অন্য ধর্মের লোকদের জন্য বলছি না আমার ধর্মের লোক ইসলাম ধর্মের লোকদের জন্য বলছি যারা মুসলমান যাদের ধর্মীয় কিতাব কোরআনে মজিদে মানা করা হয়েছে হাদিসে মানা করা হয়েছে এই সমস্ত পাপ অন্যায় থেকে তারাই সেই পাপগুলো বেশি করছে সেই অন্যায় তাদের মধ্যে আছে আবার তারা নিজেকে মুসলমানও বলছে এর চেয়ে তো ইসলামের দুর্নামের কারণ আর কিছু হতে পারে না তারপরে এখানে বলা হচ্ছে এমামে জামান আল ইসলামের জোহরের নিশানিতে হামসায়া হামসায়াকে আজিয়াত দেগা মানে প্রতিবেশী পড়োশি পড়োশিকে আঘাত করবে কষ্ট দেবে আর এটা সাধারণ খুব নালিশ শুনি প্রতিদিন কেউ না কেউ এসে বলে মানুষ আমার পড়োশি অমুক মানুষ আপনাকেও চেনে আপনি ওকে চেনেন একটু বলুন ওকে বোঝান সবসময় বাড়িতে জোরে গান বাজনা হচ্ছে আমার বাড়িতে আমি নামাজ পড়ছি ঘুমিয়ে আছি বা তেলাবাত করছি কিন্তু একবার সে ভাবে না আর সব সময় নিজের মানে সবসময় তাদের মধ্যে ঝগড়া হচ্ছে বাড়ির সামনে ময়লা ফেলে যাচ্ছে নোংরা করে রেখেছে মানে এমন এমন শিকায়ত মানে যেগুলো কি বলবো অনেক অনেক সময় টিভির সামনে স্ক্রিনের সামনে এগুলো বলতে খারাপ মনে হয় যে আমি কার শিকায়ত করছি কার নালিশ করছি আমার মুসলিম ভাইরা তাদের এই পরিবেশ চিন্তা করুন পড়োশি পড়োশির বিরুদ্ধে কাজ করছে প্রতিবেশী যেখানে হাদিসে বলা হয়েছে আল জার আগে প্রতিবেশীদের খেয়াল করো পরে আপনদের খেয়াল করো মানে নিজের পরিবারের চেয়ে তো প্রতিবেশী পড়োশীদের খেয়াল করো আর সেখানে আল্লাহ ক্ষমা করুক ওই সমস্ত লোকদেরকে যারা নিজের পড়োশী বা প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করছে হামসায়া হামসায়া কো আজিয়াত দেগা নেকি কা হুকুম করেনা জলিল রহেগা মানে শেষ যুগ এমন হবে যখন ভালো কথার জন্য উপদেশ দেবে ভালো কাজের জন্য বলবে তাকে তুচ্ছ নজরে দেখা হবে প্র্যাকটিক্যাল হয়তো আমার এই কথাগুলো আমি যেগুলো বলছি অনেকেই পছন্দ করবে না আমি যে তাদের মঙ্গলের জন্য এগুলো তাদেরকে বলছি আমাকে হয়তো ছোট নজরে দেখার চেষ্টা করবে বাদ দাও এনার কথা শুনে শুনে কান পেকে গেছে যে এরকম বলবে আল্লাহ যদি তৌফিক না দান করে আল্লাহ যদি সদ্বুজ বা বিবেক দান না করে তখন ভালো কথাও কিন্তু ভালো লাগে না ভালো কথা শুনতেও মন চায় না যদি একবার শয়তান অন্তরে বিরাজ করে শয়তান যদি স্থান করে নেয় তখন শয়তান লড়াই করে তার সঙ্গে এসব শুনো না মনানা সাবিকে শুনলে কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি সব কাজ করতে পারবে না এখন যা করছো ভালোই করছো শান্তিতে আছো হালাল হারাম যা কিছু করছো নির্ভয় করছো কিন্তু ওই কথাগুলো শুনলে কিন্তু অন্তরে ভয় জাগবে তখন আল্লাহর ভয় করে চলবে চলতে হবে হারাম খেতে হবে খেলে হবে না নাজিস খেলে হবে না তো এইভাবে শয়তান তাদেরকে বোঝাচ্ছে এবারে তাদের উপরে নির্ভর করে এটা সে শয়তানকে জেতাবে না রহমানকে জেতাবে আল্লাহ নবীর কালাম বাণী যেগুলো আপনাদেরকে শোনাচ্ছি এগুলোকে অন্তরে জাগা দেবেন না শয়তান যে কুমন্ত্রণা জাগাচ্ছে মনে সেগুলো জাগা দেবেন এবারে আপনারা নিজের বিচার নিজেরাই করুন তো নেকি কা হুকুম ওয়ালা জালিল রাহেগা মানে যারা ভালো কাজের জন্য হুকুম দেবে তাদেরকে অপমান করা হবে বা তুচ্ছ নজরে দেখা হবে বায়তুল্লাহ মত্তাল কার দেওয়া জায়গা আল্লাহর ঘরকে মত্তাল করে দেওয়া হবে মানে সেখানে কেউ যাবে না বিশেষ করে পবিত্র ঘর কাবা ঘরের সম্পর্কে বলা হয়েছে আল্লাহর ঘরের উপাসনার জন্যে যেখানে সবসময় আমন্ত্রণ জানানো হচ্ছে সেই ঘরকে মত্তাল করে দেওয়া হবে আর আপনারা জানেন এটা পাপের সাজাও বল যদি বলি তো কম নয় যেখানে হজে প্রতি বছর লক্ষ লক্ষ লোক জমা হয়ে আল্লাহর উপাসনা করত আজ তারা এমন পরীক্ষার মধ্যে পড়ে গেছে আর এটা কিন্তু আল্লাহর তরফ থেকে তাদের পাপের সাজা এই যে সমস্ত মহামারী মনে রাখবেন মানুষের পাপ যখন অতিরিক্ত বেড়ে যায় তো আল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে তাদের কন্ট্রোল করার জন্যে এই ধরনের মহামারী বিশ্বে বা বিভিন্ন জগতে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় তাদের পরীক্ষা বা আজমাইশে তাদেরকে ফেলে দেওয়া হয় এবার আল্লাহ পুরো বিশ্বকে একসঙ্গে পরীক্ষায় ফেলে দিয়েছে এর পরেও যদি কেউ প্রিপারেশন না করে পরীক্ষায় পাশ করার চেষ্টা না করে আর এর পরেও যদি আমরা ফেল হয়ে যাই তো আমাদের নেজাত কিন্তু নেই পরীক্ষায় পাশ হতে হবে অর্থাৎ এই সমস্যার সম্মুখীন হয়ে এই কঠিন পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে এর পরিপ্রেক্ষে আমরা যে ভুল করেছিলাম সেই ভুল থেকে বাইরে আসতে হবে পাপের দুনিয়া ছেড়ে দিতে হবে আল্লাহকে খুশি করতে হবে তারপরে আমাদের জীবনে শান্তি আসবে তার আগে না হয়তো পরীক্ষা আরও কঠিন হয়ে যেতে পারে যেটা আমরা দেখছি পাপিরা বর্তমান পরিস্থিতি থেকে লাভবান হওয়ার জন্যে তারা নিজের প্রোডাক্ট বেচার জন্যে খুব ইশারায় কথা বলতে হচ্ছে কিন্তু তারা নিজের প্রোডাক্টকে বেচার বেচার বেচার জন্যে ভয় দেখিয়ে এখন আমাদেরকে এমন এমন সংকটের মধ্যে ফেলে রাখার চেষ্টা করছে যার কোনো অস্তিত্ব নেই উজুদ নেই বাস্তবে যার ভয় করার দরকার তার ভয় কেউ করছে না যার ভয় করলে আল্লাহ আমাদের জীবনে শান্তি পেরবে সেই আল্লাহর ভয় করছে না এখন আমরা পাপের দুনিয়া থেকে বাইরে আসছে না তো আমাদের জীবনে শান্তি কি করে আসবে আগে পাপের দুনিয়া থেকে বাইরে আসতে হবে আমি অন্যকে বললে হয়তো সে আঘাত পাবে তাই আমি নিজেকে নিয়ে কথা বলি আল্লাহ যদি হেদায়ত না দেয় তৌফিক না দেয় কিচ্ছু করার নেই হে আল্লাহ রব্বুল আলমিন এই বিশ্বের তোমার বান্দারা তারা তোমার সৃষ্টি তোমার দয়ায় তারা বেঁচে আছে তোমার দয়া করুণায় তারা রুজি পাচ্ছে পাচ্ছে বসবাস করছে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো তাদেরকে সদ্বুজ দান করো তারা এখনও বুঝতে পারছে না জিনিসটা বা পরিস্থিতিকে তাই তারা ভুলের মধ্যে পড়ে আছে আল্লাহ তুমি যদি বুঝ দান করো তারা বুঝবে আস্তে আস্তে ভুল ভাঙবে তারা সৎপথের দিকে আসবে তোমার পথের দিকে তোমার বান্দারা ফিরে আসবে আজ আমার অন্ডারে যদি কেউ থাকে মনে করো আমি কোনো গোলাম কিনে নিয়ে এসেছি কি কাউকে বাড়িতে চাকর রেখেছি সেবক রেখেছি সে যদি আমার বিরুদ্ধে কাজ করে আমি ভালো লাগ আমাকে ভালো লাগবে আমি তাকে ভালোবাসবো তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে আমরা তার বান্দা বান্দা মানে কি গোলাম তো আমরা যদি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি আল্লাহর হুকুম না মানি আর আল্লাহর যে শত্রুর শয়তান তাকে যদি মেনে চলি তার কথা যদি শুনি আল্লাহ আমাকে ভালোবাসবে পছন্দ করবে আমি রুজি দিচ্ছি আমি পানহার দিচ্ছি আমি জীবন দান দিয়েছি আমি সব কিছু দিচ্ছি আমাকে না শুনে আমার শত্রুর কথা শুনছে আল্লাহ এই তো বলছে না আমাদেরকে এখনও জাগতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক औरतों की अंजुमन कायम होंगी औरतों की दलाली करने वाले मुआज़ समझाएंगे शेष युगे औरतों की আঞ্জুমানে কায় মানে আ- মহিলাদের সংগঠন হবে যেরকম মহিলা সমিতি মহিলা সংগঠন বিভিন্ন মহিলা উইমেন ক্লাব হয়ে আছে আপনারা জানেন বিশ্বে তো এগুলো খবর দেওয়া হয়েছে সব কিছু ছিল না এসব শেষ যুগের নিশানি যে মহিলাদেরও আঞ্জুমান হবে কমিটি হবে ক্লাব হবে সংগঠন হবে সমিতি হবে এগুলো প্র্যাকটিক্যাল অর্থ কি দালালি কারণে ওয়ালে মসজিদ সমঝেঙ্গে মানে নারীদের নিয়ে যারা ব্যবসা করবে তারা সম্মানিত হবে হারামকে হালাল কিয়া যায়গা সে যুগে হারাম হারামকে হালাল করা হবে মর্দ আপনি জজাকে হারাম কামাই খায়গা পুরুষ নিজের স্ত্রীর হারাম কামাই হারাম কামাই হালাল হলে তবুও সান্ত্বনা হতো হারাম মানে নারীরা হারাম কাজ করবে পয়সা কামাবে হারাম কামে কাজের মাধ্যমে আর পুরুষরা বসে বসে সেই হারাম কামাই খাবে এটা ঘটছে কিনা আপনারা জানেন औरत मर्द के किसी रिश्ते का लिहाज না রাখা जाएगा আর নারী পুরুষের যে একটা সম্মানিত সম্পর্ক মেহরাম না মেহরাম পরপুরুষ বা আপনদের মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না মানুষ এমন এমন পাপ করবে যে পাপগুলো পশুরাও করে না বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট बादशाह यानी सरबराह इकतदार तबका मोमिन को काफिर के लिए जलील करेगा যারা রাজা হবে দেশের শাসক হবে বা প্রভাবশালী হবে যারা মনে করুন বড় উচ্চ দায়িত্বে থাকবে রুলার হাকিম যাই বলুন এরা নিজের স্বার্থের লোভে মমিনদেরকে কাফেরদের অধীনে দিয়ে দেবে মমিনদেরকে কাফেরদের কথা মেনে চলার জন্য বলবে যেগুলো इस्लामिक देशों হচ্ছে खुदा से न डरो अ, खुदा से न डरने वाले मस्जिदों पर काबिज होंगे উফ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর না বলে এখানে আমি থাকতে পারলাম না কত সত্য আয়নার মতো নবী দেখিয়ে গেছেন এই কথাগুলো সব কিন্তু নবীর হাদিস বা আহলে বাইতে থেকে বর্ণিত হাদিস তার ব্যাখ্যা করছি খোদা সে না ডরনে ওয়ালে মসজিদোं पे কাবিজ होंगे আল্লাহ মসজিদ কি আল্লাহর ঘর তাই না ধর্মীয় স্থান না মসজিদ বলুন ইমামবাড়ি বলুন কারবালা বলুন বা দরগা বলুন এই সমস্ত সব ধার্মিক স্থান আল্লাহর অলিদের স্থান মানে ধার্মিক স্থান মনে রাখবেন এখানে কি বলা হয়েছে তারাই এই সমস্ত সংস্থাকে চালাবে যারা বেধর্মী হবে বেদিন নিজে নামাজ পড়বে না আবার মসজিদ কমিটির মেম্বার কি প্রেসিডেন্ট কি সভাপতি কি সেক্রেটারি হবে নিজে নামাজ পড়বে না রোজা রাখবে না দিনের কাজ করবে না কিন্তু দিনের পরিচালনার জন্য যে কমিটি সেই কমিটির মধ্যে তার নাম থাকবে আর এটা আমি নিজে চোখে দেখছি বর্তমান দুনিয়া যেখানে যাচ্ছি যে দেশে যাচ্ছি বেশিরভাগ জায়গায় সব জায়গায় সমান কথা বলছে না ভালো লোকও আছে আমি যখন কথা বলি তো জায়গা রেখে কথা বলি সবাই বেদিন না তবে বেশিরভাগ এটা অপরিসত্য কথা আর যারা দুনিয়ার খবর রাখে প্র্যাকটিক্যাল জীবন যারা দেখছে সবাই নিজের অন্তর থেকে এই কথা আমাকে সমর্থন করে সাক্ষী দেবেন না হুজুর আপনি যা বলছেন এটাই বাস্তব যে বেশিরভাগ মসজিদ বা এমাম বাড়ি বা কারবালা কমিটির লোকদের মধ্যে দিন নেই যেভাবে দিনদার আল্লাহ নেক বান্দাকে এই সমস্ত সংস্থার মসজিদের দায়িত্ব নেওয়া উচিত তারা সবসময় নামাজে আগে থাকবে তারা ধর্মের কাছে আগে থাকবে তারা ধর্মের প্রচারের জন্য পরিশ্রম করবে দিন মেনে চলার জন্য দিনের উপরে আমাল করার জন্য তারা আগে আগে থাকবে তারাই যদি দায়িত্ব নেয় তারাই যদি প্রতিনিধি হয় তখন অন্তর থেকে সাক্ষী দেওয়া হয় না এই লোকটাই এই স্থানের যোগ্য এই লোকটারই সভাপতি হওয়া উচিত এই লোকটাকেই সেক্রেটারি হওয়া উচিত এই লোকটাকেই এই সমস্ত মসজিদের বা ইমাম বাড়ির বা ধার্মিক সংস্থার ট্রেজার মানে খাজাঞ্চি একই হওয়া উচিত একটা এমান আমানতদার একটা ভরসামান ব্যক্তি কিন্তু দুঃখের বিষয় আজ তাকে সম্পাদক বা তাকেই খাজাঞ্চি তৈরি করা হচ্ছে যে খানাত করছে মসজিদ ইমামবাড়ির পয়সা খেয়ে ফেলছে মসজিদ ইমামবাড়ির পয়সা ধর্মের পয়সা ধর্মের স্থানের নামে লোক দান করে যাচ্ছে জাকাত দিচ্ছে ডোনেশন দিচ্ছে আর সেই পয়সাগুলো তারা মিসইউজ করছে তো ইমাম নবীরা যা বলেছেন এ কখনো মিথ্যা হতে পারেন না কি বলা হচ্ছে খোদা সে না ডরনে ওয়ালে মসজিদোं पर কাবিজ होंगे মানে যাদের অন্তরে আল্লাহর ভয় নেই তারাই মসজিদের উপরে কবজা করে থাকবে আর ওখানে বড় দায়িত্ব এসে যায় তখন ইমাম সাহেবদের কিন্তু দুঃখের বিষয় যা সেই নিজের পজিশন নিজের পোস্ট নিজের এমামতকে বাঁচানোর জন্য ওই সমস্ত অন্যায় দুষ্কর্মী পাপেদের সাথ দিতে হচ্ছে বা দিয়ে যাচ্ছে যদি এখন হক বলে তো ওই সেক্রেটারি বলবে হজুর কাল থেকে আর যেন মসজিদে আসবেন না আপনার ডিউটি শেষ আমরা অন্য এমাম নিয়ে আসছি ওই এমামের মনে আল্লাহর ভয় থাকবে না তখন দুনিয়ার আশায় দুনিয়ার মায়ায় সেই পাপীদের সমস্ত পাপের সমর্থন করে যাবে পাবলিক এসে বলবে যে হুজুর আপনি ইমামে না ইমামে মসজিদ মসজিদের ইমাম আপনি নামাজ পড়াচ্ছেন আপনি এখানে অজনচিত করছেন আর আপনার মসজিদের কমিটির লোকেরা এই সমস্ত পাপ করছে ভুল করছে আর আপনি তাদের কিছু বলছেন না তখন সে কি বায়না দেবে হার আমি বলেছি শোনে না আমি বলবো পরে দেখছি মানে এক যে কোনো বায়না করে তাদেরকে টলিয়ে দেবে কিন্তু হকিকত কখনো বলবে না আর এটাই কিন্তু বাস্তব হচ্ছে দুঃখের বিষয় দুনিয়ার লোভে তারা আখারাতকে ভুলিয়ে দিয়েছে এদের সাজা কিন্তু বড় কঠিন জুলুম পাপ যদি আমাদের সামনে হয় আর আমরা যদি প্রতিরোধ করার মানা করার ক্ষমতা রাখার পরেও যদি না বলি তার মানে ওই পাপে আমিও লিপ্ত ওই জুলুম ওই অত্যাচারে আমিও শরিক কে আমাদের দিনে ওই জালিম যে সাজা পাবে সেই সাজা আমাকেও দেওয়া হবে যদি আমি ক্ষমতা রাখার পরেও যদি তাদেরকে মানা না করি না বলি তাই এখনও অনুরোধ করছি সমাজের মুরব্বী জ্ঞানী শিক্ষিত ব্যক্তিদের কাছে বা মোল্লা মৌলবীদের কাছে জুলুম একদিন শেষ হবে পাপীদের শেষ দিন আছে আল্লাহর ভয় করে চলুন খালিক রাজিক সেই আল্লাহ রোজি যখন তাকে দিচ্ছে আপনাকেও দিবে যতক্ষণ হায়াত আছে রোজি পাবেন তবে দুনিয়ার আশায় পাপের পাপীদের সাথ দিবেন না দুনিয়ার আশায় পাপীদের সহযোগিতা করবেন না দুনিয়ার আশায় পাপীদের সাপোর্টেড সাপোর্ট করবেন না বা দুনিয়ার আশায় পাপীদের সামনে চুপ থাকবেন না সমাজ আস্তে আস্তে জঘন্য হয়ে যাচ্ছে নিম্ন নিম্নস্তরে পৌঁছে যাচ্ছে তার কারণ হচ্ছে আল্লাহর নেক বান্দারা চুপ হয়ে আছে বলে ইমাম হোসেন আল ইসলাম এমনি বলেননি যে এত সুন্দর দুনিয়া ये बेहतरीन दुनिया बदतरीन दुनिया में बदल गई है बुरे लोगों की बुराई की वजह से नहीं नेक लोगों की खामोशी की वजह से এই সুন্দর সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে গেছে পাপীদের অন্যায়কারীদের অন্যায়ের কারণে নয় ভালো লোকদের চুপ থাকার কারণে কেননা ভালো লোকরা যখন ওই পাপীরা পাপ করছিল অন্যায় করছিল ওই ভালো লোকরা মানা করেনি চুপ ছিল বলে আজ তারা পাপের উপরে পাপ করে যাচ্ছে আর পাপ বিরুদ্ধ হয়ে গেছে সমাজে অন্যায় ছড়িয়ে পড়েছে এখন আর প্রতিরোধ করার শক্তিও নেই এত বেড়ে গেছে সমাজে তো মনে রাখবেন এই যে পরিবেশ জঘন্য হয়ে গেছে এর জন্য দায়ী আমরা তারা যারা যাদের সামনে এই পাপ হচ্ছে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে কিন্তু তারা কিছু বলছে না হাসরের এ হিসেব বড় কঠিন হয়ে যাবে আগে নিশানিতে বলা হয়েছে সুফিয়ানি খোরাসানি ইয়ামানি কা খুরুজ একই দিন হোগা এটা ইমাম জামাল জোহরের খুব নিকটে যখন এসে যাবে মানে করুন একদিকে পুরো সংকেত দেখা দেবে হয়তো আকাশে যে ঘোষণা হওয়ার ভবিষ্যবাণী করা হয়েছে যে এবারে সেই এমামে মেহেদি আলাইসালাম প্রকাশ করতে চলেছেন যার আল্লাহ ওয়াদা করেছে বা যার সম্পর্কে বলা হয়েছিল মনে রাখবেন এই সমস্ত সংকেত শেষ সময়ে দেওয়া হবে আর সেই সময় ওই খুরু মানে যখন আল্লাহর নেক বান্দারা সামনে আসবে তো সেই সময় শয়তানের বান্দারাও সামনে আসবে শয়তানের বাস- বান্দারাও প্রকাশ করবে নিজের শক্তি प्रकट करबे तो सुफियानी खुरासानी यमानी का खरूज एक ही दिन होगा एक ही महीने में एक ही साल में होगा हुकूमत शाम हमस फ़िलिस्तीन उर्दून কনসারেন পর গালিব আ যায়গি মানে বিশেষ করে এটা মিডল ইস্টের জন্য বলা হয়েছে যেখানে ইমাম ইসলামের জোর হবে পবিত্র কাবা ঘরে আপনারা শুনেছেন তো ওই এলাকায় এই সমস্ত ঘটনা ঘটবে আর সেই সময় কিন্তু শাম দেশের বা ফিলিস্তিন উর্দুন এই সমস্ত এলাকায় এদের কবজা হয়ে যাবে আপনারা পরিস্থিতি নজরে যদি রেখে থাকেন তো বুঝতে পেরেছেন তুফান কা জোর হোগা ওয়াদি ইয়াবিস সে ইবনে আকরাতুল আকবাদ খুরুশ করেগা শেষ যুগে ভয়ঙ্কর তুফান আসবে বা পুরো বিশ্বে একটা বিশৃঙ্খলা বা অশান্তির সৃষ্টি হবে আর আকেলাতুল আকবাদদের ফৌজ খুরুজ করবে আকেলাতুল আকবাদ কাকে বলা হয়েছে জানেন জানাবে হামজা শহীদে আউ্য়াল বা সৈয়দ শহদা ইমাম হোসেন আলাহ ইসলামের আগে যাকে সৈয়দ শহদা বলা হতো তিনি ছিলেন জানাবে হামজা আর ওই হামজাকে শহীদ করার পরে হামজা জানাবে হামজার কলেজা চাবিয়েছিল কে আকেলাতুল আকবাদ তাকে বলা হয়েছে মানে কাঁচা কলেজা চাবিয়েছিল কে এজিদের দাদি ভালো করে শুনবেন এজিদের দাদি হাকিমে শামের মা আবু সুফিয়ানের বউ এর চেয়ে তো আর ক্লিয়ার করে বলতে পারছি না সে জানাবে হামজা শহীদের কলেজা চিবিয়েছিল তাই ইমামে জামান আল ইসলামের জহুরের আগে বলা হচ্ছে ওই আকেলাতুল আকবাদের মানে এজিদের দাদির মান্যকারীরা সামনে আসবে এবার একটা শেষ নিশানি বলে আজকের বক্তব্য শেষ করতে চাই मोमिन का इम्तहान खौफ जू নকসুল আমওয়াল নকসুল নফস নকসুল সামারাত সে হোগা মানে শেষ যুগে কেয়ামতের যখন নিকটে এসে যাবে এমামের জোহরের যখন একদম নিকটে এসে যাবে আর মনে হচ্ছে আমরা সেই পরিস্থিতির মধ্যে এসে গেছি বা সেই যুগে প্রবেশ করে গেছি মমিন যারা হবে তাদের পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে তারা ভয়ে ভয়ভীত হবে ক্ষুদায় থাকবে পানহারের কষ্ট হবে তাদের মালের ক্ষতি হবে যেটা কোরআনে সুরায় বাকারা তুলে দেখুন বা অনেক জায়গায় উল্লেখ হয়েছে لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإن إليه راجعون أولئك عليهم صلوات من ربهم وأولئك هم المهتدون পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে ক্ষুদায় পিপাসার মাধ্যমে মালের ক্ষতির মাধ্যমে জানের ক্ষতির মাধ্যমে বা ধন দৌলতের সঙ্গে সঙ্গে ফসল পাতের ক্ষতির মাধ্যমে এখানে ছোট শিশুদেরকে বলা হয়েছে পরীক্ষা নেওয়া হবে এই সমস্ত পরীক্ষার এই কঠিন সময়ে যারা ধৈর্য ধরবে আর বলবে আমরা তো আল্লাহর তরফ থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে আই নবী আপনি এদেরকে বেহেস্তের শুভ সংবাদ দিন এদের উপরে আল্লাহর সলোয়াত সালাম এদের উপরে আল্লাহর তরফ থেকে শান্তির বর্ষণ হবে যারা এইভাবে এই পরীক্ষার পরেও নিজেকে সৎপথের ওপরে বাকি রাখবে মনে করুন এই যুগে যদি কেউ নিজেকে এত কঠিন পরিস্থিতির মধ্যেও হকের ওপরে বাকি রাখতে পারে তো তার উপরে আল্লাহর রহমতের সরাসরি বর্ষণ হবে আল্লাহর নজরে সে থাকবে আর উলা একহমুল মহতাদুন এরাই হবে হেদায়ত ইয়াফতা এরাই শিক্ষিত আর এরাই জ্ঞানী হওয়ার পরিচয় দেবে যে যুগের জঘন্যতার স্বাদ দিবে না যুগের জঘন্যতার মধ্যে তারা পড়বে না তারা নিজেকে পাক পবিত্র রাখবে ক্ষুদা পিপাসা জানের ক্ষতি মালের ক্ষতি সব কিছু সহন করবে ভয়ভীত হয়ে থাকবে কিন্তু তারা অন্যায় করবে না পাপ করবে না আর এটা বলা হয়েছে এমামে জামান আলাহ ইসলামের সাথীদের জন্যে মনে রাখবেন আমরা সবাই আশা করছি মাওলা এমামে জামান আলাহ ইসলামের এখন জোহর হবে আমরা সবাই ওনার সাথী হতে চাই তাই না তো যদি ওনার সাথী হতে চাই তো এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে সৎপথের উপরে চালাতে থাকতে হবে সেরাতুল মোস্তাকিমের উপরে টিকে থাকতে হবে হারাম অন্যায় থেকে দূরে থাকতে হবে তারপরে আমরা ইমামের সাথী হতে পারবো নিজের চরিত্রকে ভালো করতে হবে নিজের কর্মকে ভালো করতে হবে কেননা ইমামে জামান আলাইসালামের সাথী সাথী ওনার সৈনিকদের মধ্যে কেউ কুচরিত্র বা দুশ্চরিত্র বা চরিত্রহীন হবে না বা কেউ বেধর্মিক মানে যে দিনের ওপরে আমাল করে না বেনামাজি রোজা রাখে না হজ হওয়া ফরজ হয়ে গেছে কিন্তু হজ করছে না জাকাত খমুস আদায় করার হুকুম দেওয়া হয়েছে কিন্তু তারা তা আদা করছে না এমন কোনো ব্যক্তি কিন্তু এমামের সাথী হতে পারবে না তাই এখনও নিজেদেরকে তদন্ত করে দেখুন এমামের সাথী হওয়ার যোগ্য নিজেকে তৈরি করতে পেরেছেন কি না কালকে যেন লজ্জিত না হতে হয় এমামের জোহরের পরে মনে রাখবেন এমাম কোনো নেজাসত বা নাজিস বা অপবিত্র ব্যক্তিকে কিন্তু গলে লাগাবেন না আর আমরা যদি নিজের কর্মের মাধ্যমে অপবিত্র হয়ে থাকি নাজিস ও জঘন্য হয়ে থাকি তো এমাম কিন্তু পাশে বসাবেন না তাই যদি যুগের এমামের সাথী হতে চান অন্যায়ের অবিচারের বিরুদ্ধে যদি ওনার সঙ্গী সাথী হতে চান এ ও পরকালের নেজাত চান তো এখনও আমাদেরকে তদন্ত করতে হবে নিজের নার্ভসকে সংশোধন করতে হবে পরিবেশের সংশোধন করতে হবে পরিবারের সংশোধন করতে হবে সমাজকে ভালো করে গড়ে তোলার চেষ্টা করতে হবে আমাদের সমাজকে যদি আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই তো একদিন সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো কিন্তু আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ না করি তো এ এক আধজনের কাজ না আমি দাঁড়াচ্ছি কেউ আমার বিরোধিতা করছে আপনি দাঁড়াচ্ছেন কেউ আপনার বিরোধিতা করছে তো যখন সবাই মিলেমিশে কাজ করবেন না আমাদের সমাজ কখনো শুধরাবে না কখনো সুন্দর হবে না কিন্তু যখন আমরা সবাই মিলেমিশে কাজ করব অন্যায়ের বিরোধিতা করব জুলুম অত্যাচারের বিরোধিতা করব পাপের বিরুদ্ধে দাঁড়াবো ভুল করলে তাকে মানা করব সৎপথের দিকে আমন্ত্রণ জানাবো ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এক দলকে এমন হতে হবে যারা অন্যদেরকে নেকির হুকুম দেবে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানাবে অসৎ কাজ থেকে বাধা দেবে মনে রেখো এরা নিজের উদ্দেশ্যে অবশ্যই সফলকামী হবে এদের কামিয়াবির জামানত খোদা দিয়েছে আর এরাই হবে হিজবুল্লাহ ফলা খৌফুন আলহিম ওলাহুম ইয়াহদানুন না এরা ভয়ভীত হবে না এরা কখনো দুঃখিত হবে তো আমরা যদি সেই হিজবুল্লাহ হতে চাই সেই আল্লাহর সৈনিকদের মধ্যে হতে চাই তো এখনও নিজের এমানকে স্ট্রং করতে হবে মজবুত করতে হবে হারাম নাজিস অপবিত্র জঘন্যতা থেকে দূরে থাকতে হবে তারপরে আমরা যুগের এমামের সাথী হতে পারবো তাই এখানে বলা হচ্ছে এই পরীক্ষায় যদি কেউ পাশ করে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে পানাহারের কষ্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে জানের ক্ষতি দিয়ে মালের ক্ষতি দিয়ে ফসলপাতির ক্ষতি পরীক্ষা নেওয়া হবে এরপরে যদি কেউ নিজের নফসকে কন্ট্রোল করতে পারে সৎপথের প্রতীক হতে পারে মনে রাখবেন সেই যুগের এমামের সাথে হতে পারবে আর সেই নেজাত পাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারি যাহাতে আমরা নিজের যুগের এমামের সঙ্গী বা সাথী হতে পারি আর ওনার যখন জোহর হবেন আল্লাহ রব্বুল আলমিন খোদার কাছে এই দোয়া করি যদি আমি মারাও যাই তো আমাকে যেন কবর থেকে তোলা হয় এটাই দোয়ায় আহেদে আমরা বলি বা বলা হয়েছে যদি কেউ চল্লিশ দিন কন্টিনিউয়াসলি আমি তো সারা জীবন পড়ে আসছি আর সকলকেই বলছি দোয়ায় আহেদ প্রতিদিন সকালের নামাজে পড়ে পড়ুন এই দোয়া যে পড়বে চল্লিশ দিন যদি কেউ পড়ে তো যদি মারাও যায় তো যখন ইমামে জামান আল ইসলামের জোহর হবে ইমামে জামান আল ইসলাম তার নাম নিয়ে তাকে ডাকবেন আর সে নিজের কবর থেকে বাইর হয়ে আসবে আল্লাহ তাকে পুনরায় জীবন দান দেবে ইমামের সঙ্গে জীবনযাপন করার সুযোগ দেবে শান্তির সঙ্গে জীবনযাপন করবে বা ইমামের সঙ্গী বা সাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে সে লড়াই করার সুযোগ পাবে একটি সম্মানিত জীবন এহকাল ও পরকালে আল্লাহ তাকে দান করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন দোয়ায় আহেদ বা দোয়ায় নুদবা দোয়ায় কুমাইল বিশেষ এই দোয়াগুলো যেন পড়তে পারি আমি ইনশাল্লাহ আগামী শনিবার থেকে বিশেষ কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াগুলো পড়তে বলা হয়েছে আমি নবীদের জীবনে নিয়ে আলোচনা করছিলাম প্রতি শনিবারে কিন্তু আমি চাচ্ছি রমজানের আগে রমজান পবিত্র মাস আল্লাহর উপাসনা এবাদতের মাস দোয়া ও মোনাজাত ও মকফরাতের মাস তাই আমি এই দুই শনিবার রমজানের আগে চেষ্টা করব ওই সমস্ত দুয়ার বিষয়ে আলোচনার করার যেগুলো আমাদেরকে বারবার পড়তে বলা হয়েছে যে দুয়াগুলো পড়লে যদি আমরা বুঝে পড়ি বা তার উপরে আমাল করি তো তার প্রভাব আমাদের জীবনে এত সুন্দর দেখা দেবে যেটা আমি হয়তো ভাষায় বর্ণনা করতে সক্ষম হচ্ছি না কারণ ওই সমস্ত দোয়া ইমাম নবীদের তালিম দোয়া দোয়া আর ওই দুয়ার যে প্রভাব সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ওগুলো আপনাদের সামনে তুলে ধরার এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপর যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা লিখে পাঠাতে পারেন বা ভয়েসমেল করে দিতে পারেন নিজের মোবাইলে আগে প্রশ্ন রেকর্ড করুন আর আমাদেরকে ভয়েসমেল করে দিন আমি আপ্রান্ত চেষ্টা করছি এবং আগেও করব আপনাদের প্রশ্নের উত্তর প্রতি সপ্তাহে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত